তোমরা পালিয়ে যেও না এবং নিজেদের পক্ষ থেকে তোমরা কোন সন্ধির প্রস্তাব করো না কারণ তোমরাই হবে বিজয়ী কারণ হল আল্লাহ রয়েছেন তোমাদের সাথে আল্লাহ রয়েছেন তোমাদের সাথে আর তোমরা যে আমল সমূহ করো এর ক্ষুদ্রতম কোনো আমলকেও আল্লাহ বাদ দিবেন না তোমাদের কোনো আমলের বিন্দুমাত্র তিনি কমতি করবেন না পরিপূর্ণভাবে তোমাদের বিনিময় দিবেন এখানে আল্লাহ সুবাহ চূড়ান্ত পর্যায়ের কিছু নির্দেশ প্রদান করছেন মুমিনদেরকে মুমিনরা যেন আল্লাহর দুশ্মনদের মোকাবেলায় যখন তারা জিহাদের ময়দানে অবতীর্ণ হয় সেখানে যেন তারা কখনো ভীত না হয় কাপুরুষতা প্রদর্শন না করে তারা সেখানে যেন শত্রুর শক্তি সামর্থ্য দেখে তারা সেখানে ঘাপ দিয়ে না যায় সাহস হারা না হয়ে পড়ে আল্লাহ এই বলছেন ফালাহিনু তোমরা সাহস হারা হইও না তোমরা হীনবল হইও না দুর্বল হয় না মনের মধ্যে কোনো ধরনের ভীতি পোষণ করো না মুমিনগণ সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে তাদের শক্তির উৎস হলেন আল্লাহ সুবহান এই জন্য দুনিয়ার সমগ্র কুফার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেও মুমিনগণ কখনো ভীত হয় না আর দ্বিতীয় যে নির্দিষ্টি দেওয়া হয়েছে সেটা হল তোমরা নিজেদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব করো না অর্থাৎ যুদ্ধের ময়দানে তোমরা ভীত হয়ে কাপুরুষতা প্রদর্শন করে যান বাঁচানোর জন্য কুফারদের সাথে কোন সন্ধি করবে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন আমরা দেখি এর আগে আলোচনা আমরা করেছিলাম আল্লাহ বলে দিয়েছেন যদি তারা তোমাদের সাথে সন্ধি করতে চায় তাহলে তোমরা তাদের সাথে সন্ধি করো ওই আয়াতের সাথে এই অংশটুকু আমাদের বাহ্য তো মনে হয় কন্ট্রাডিক্টরি কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি নয় সেখানে একটি শর্ত দিয়ে বলা হয়েছে যদি তারা তোমাদের সাথে সন্ধি করতে চায় সন্ধির প্রস্তাবটা যদি তাদের পক্ষ থেকে আসে তাহলে তোমরা সন্ধি করতে পারো এই সুযোগটা দেওয়া হয়েছে সন্ধির প্রস্তাব শত্রুর পক্ষ থেকে আসবে একটা শতসিদ্ধ কথা সবসময় সন্ধির প্রস্তাব যে দেয় সে দুর্বল হয় সবল কোনোদিন সন্ধির প্রস্তাব দেয় না সন্ধির প্রস্তাব আসে শান্তির প্রস্তাব আসে মূলত দুর্বলের পক্ষ থেকে সবলের পক্ষ থেকে আসে না এখন যদি কুফফারদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব আসে তাহলে বোঝা গেল বাহ্যত তারা নিজেদের দুর্বলতাটা প্রকাশ করল যে সন্ধির প্রস্তাব করে সে নিজের দুর্বলতাটা প্রকাশ করল প্রকারান্তরে এটা এক ধরনের আত্মসমর্পণের সামিল এই জন্য যদি তাদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব করা হয় তাহলে শুধুমাত্র মুসলমানগণ তাদের সাথে সন্ধি করতে পারেন এখানে ওইটার সাথে কোনো সংঘর্ষ নেই এখানে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে তোমরা সন্ধির আহ্বান করো না স্ব উদ্যোগে নিজেদের পক্ষ থেকে সন্ধির আহ্বান করা যাবে না প্রস্তাব করা যাবে না আর সেখানে কাফেরদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব আসলে পরে মুসলমানরা সেই সন্ধির প্রস্তাব বিবেচনা করবে সেখানে ক্ষমতাটা মর্যাদাটা মুসলমানদের আর মুসলমানদের কাছে তখন তারা সন্ধির প্রস্তাব করবে আর মুসলমানরা যদি তাদের কাছে সন্ধির প্রস্তাব করে তাহলে বোঝা গেল মুসলমানরা এখানে দুর্বল হয়ে গিয়েছে তাদের সাথে যুদ্ধ করতে পারবে না তাদের মধ্যে কাপুরুষতা এসে গেছে এটা দুর্বলতা লক্ষণ এই জন্য আল্লাহ সুবাহ এটা নিষেধ করে দিয়েছেন তোমরা সন্দেহের প্রস্তাব করো না যদিও তসির কারকগণ এখানে তাদের নিজস্ব কিছু মত পেশ করেছেন যে যুদ্ধে লিপ্ত সেই মুজাহিদ বাহিনীর যিনি আমির তিনি যদি অবস্থা বিবেচনায় মনে করেন নিজেদের দুর্বলতা লক্ষ্য করে যখন সন্ধি করা প্রয়োজন তখন তিনি নিজের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব করতে পারবেন কিন্তু এই ব্যাখ্যাটা মূলত এই আয়াতের সরাসরি যে অর্থ এর সাথে কন্ট্রাডিক্টরি করে এটা তফসির কারকদের নিজেদের কথা এগুলো কিন্তু এই কথাগুলোর সাথে এই আয়াতের একটু কন্ট্রাডিক্টরি হয় যদিও তারা এর সপক্ষে দলিল নিয়ে এসেছেন হুদাই হুদাইবিয়ার সন্ধি কিন্তু হুদাই হুদাইবিয়ার সন্ধি এটা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব ছিল না এটা মক্কাবাসীর পক্ষ থেকে প্রস্তাব ছিল যে সুহাইল এসে যে প্রস্তাব দিয়েছিল সেটা ছিল মক্কাবাসীর পক্ষ থেকে প্রস্তাব এটা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব ছিল না হুদাই হুদয়বিয়ার সন্ধি এই আয়াত এবং ওই আয়াতের সাথে সম্পূর্ণ মিল আছে এ আয়াতের ভিত্তিতেই হুদাইবিয়ার সন্ধি হয়েছিল প্রস্তাবটা এসেছিল কুফফারদের পক্ষ থেকে তখন আল্লাহর নির্দেশে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই সুযোগ দিয়েছিলেন যেহেতু প্রস্তাবটা তাদের পক্ষ থেকে এসেছে সেখানে সন্ধি করার এটা সবসময়ের জন্য বিদ্যমান কুফাররা যদি প্রস্তাব করে শান্তির প্রস্তাব করে সন্ধির প্রস্তাব করে তাহলে সেটা মুসলমানরা বিবেচনা করতে পারবে কিন্তু এখানে সরাসরি যে বিষয়টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে শান্তির সন্ধির প্রস্তাব করা যাবে না মুসলমানরা আগে বেড়ে তারা নিজেরা সন্ধির প্রস্তাব করবে না কারণ সন্ধির প্রস্তাবকারী ব্যক্তি দুর্বল হয় এখানে নিজেদের দুর্বলতা কাপুরুষরতা প্রকাশ পায় এই জন্য আল্লাহ সুবাহ প্রথম আদেশটা করেছেন তোমরা ঘাবড়িও না ভীত হইও না সন্ত্রস্ত হইও না কাপুরুষতা প্রদর্শন করো না আর ভীত সন্ত্রস্ত হয়ে কাপুরুষতা করে তোমরা কুফফারদের সাথে সন্ধির প্রস্তাবও করো না কারণ হল আয়লাও না কারণ হলো তোমরাই সম্মানিত মর্যাদার আসন তোমাদের তোমরা বিজয়ী তোমাদের মর্যাদা কুফারদের মতো নয় তোমরা তাদের উপরে তাদের মর্যাদা তোমাদের মর্যাদা তোমাদের পজিশন তাদের উপরে তোমরা এই বিজয়ী কর্তৃত্ব তাদের উপর তোমাদেরই চলবে তাহলে তোমরা কেন তাদের সাথে সন্ধি প্রস্তাব করবে আর কেন তোমরা তাদেরকে ভয় করবে শত্রুর মোকাবেলায় গিয়ে তোমরা কেন কাপুরুষতা প্রদর্শন করবে আল্লাহ সুবাহ এখানে স্পষ্ট করছেন কারণ হলো তোমরা যে বিজয়ী সম্মানিত মর্যাদানার আসন তোমাদের আর তোমরা এই মর্যাদার আসন বিজয়ের আসন তোমরা লাভ করবে কি কারণে কারণ আল্লাহ তোমাদের সাথে আছেন আল্লাহ সুবাহ ময়দানে যত প্রকারের বিপর্যস্ত অবস্থা আসুক না কেন মোমিনগঞ্জ সেই সময় আল্লাহকে অতি নিকটে তারা পাবে কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ তোমাদের সাথে আছেন যদি আল্লাহ সাথে থাকেন ওই বাহিনী কোনদিন পরাজিত হতে পারে না যদি তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে যদি তারা আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করে তাহলে তারা পরাজিত হতে পারে না তাদের মধ্যে সেই ভীতি ভাব আসতে পারে না কাপুরুষতা প্রদর্শন করতে পারে না রাসুল্লাহ সাল্লু আলাই মক্কা থেকে বের হয়ে যখন মদিনার দিকে হিজরত করছিলেন গাড়ে সুরে যখন অবস্থান করছিলেন কাফেররা কুস্তে কুস্তে ওই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে আবু বকর রাজু আল্লাহানহু বললেন তারা যদি পথ থেকে তারা নিজেদের পায়ের দিকে থাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে আবু বকর রাজু আল্লাহানহু সেখানে ঘাবড়ে গিয়েছিলেন ভীত হয়ে পড়েছিলেন নিজের জন্য নয় রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের নিরাপত্তার কথা দেবে আল্লাহ সেখানে বলি দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম আবু বকরকে প্রশান্তি দিলেন মায়না তুমি ঘাবিও না তুমি ভীত হইও না দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আবু বকরকে বললেন তুমি ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যেই দুই ব্যক্তির সাথে তৃতীয় জন হলেন আল্লাহ এখানে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম দৃঢ় প্রত্যয়ের সাথে এই কথাটি বলেছিলেন কুফাররা তাদেরকে দেখে ফেলছে পূজার জন্য বের হয়েছে জীবিত বা মৃত ধরার জন্য একশো পুরস্কার ঘোষণা করেছে এই অবস্থায় রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বিন্দু মাত্র বিচলিত হন নাই তাদের পাগুলো দেখার পরও বিচলিত হন নাই সেই সময়ে দৃঢ় পথ্যের সাথেই ঘোষণা করেছেন এই দুইজনের সাথে তৃতীয় জন হলেন আল্লাহ আল্লাহ সুবহান এই ঘোষণাটা যে কেন দিলেন মুমিনদের সাথে সব সময় ময়দানে আল্লাহ আছেন এই জন্য মুমিন কোনদিনই ঘাবড়াতে পারে না কাপুরুষতা করে ময়দান থেকে পালাতে পারে না সে বিত সন্ত্রস্ত হয়ে সে ময়দান ছেড়ে চলে যেতে পারে না সে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবে আর উপলব্ধি করবে যে আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন এটা আল্লাহর ওয়াদা দেখেন প্রথম দুইটা বিষয় নিষিদ্ধ করে দিয়েছেন তোমরা কাপুরুষতা প্রদর্শন করবে না বিত হবে না ঘাবড়াবে না দ্বিতীয় হলো তোমরা দুর্বল হয়ে তাদের কাছে নিজেদের নিরাপত্তার চিন্তা করে তাদের কাছে সন্দেহের প্রস্তাব করবে না মুসলমানদের মর্যাদা আল্লাহ কিভাবে তুলে ধরেছেন বলেছেন ওয়াং তুমুল আয়লাও না তোমরা সম্মানিত তোমরা বিজয়ী মর্যাদার আসন তোমাদের তাহলে তোমরা কেন নিচু হবে কেন তোমরা নিচু হয়ে তাদের কাছে সন্দেহের প্রস্তাব করবে তোমাদের শক্তি কম যদি থাকে এই জন্য ঘাবড়িয়ে যাও তাহলে মনে রাখো আল্লাহ হুমায়কুম আল্লাহ তোমাদের সাথে আছেন তাহলে তোমাদের আর কোন শক্তির প্রয়োজন আল্লাহ যখন সাথে আছেন আর কোন শক্তি কি আর প্রয়োজন আছে আর কোন শক্তির প্রয়োজন নেই তাহলে সব সর্বশ্রেষ্ঠ নিরঙ্কুশ শক্তির অধিকারী সে আল্লাহ যখন তোমাদের সাথে আছেন আর তিনি তোমাদেরকে এত মর্যাদার আসন দিয়েছেন তোমরা কেন নিজেদেরকে অমর্যাদার মধ্যে ফেলে দেবে কাপেরদের কাছে তোমরা কেন নিজেদেরকে দুর্বল তোমরা মনে করবে আর তাদের কাছে কেন তোমরা সন্দেহের প্রস্তাব করবে আর কেন তোমরা ময়দানে ঘাবড়াবে বিত হবে কাপুরুষরতা কেন প্রদর্শন করবে আল্লাহ কেন বলে দিচ্ছেন তিনি তোমাদের কোন আমলের বিন্দু মাত্র কমতি করবেন না তোমরা যা কিছু করো তোমারা আল্লাহ দিনের বিজয়ের জন্য তোমরা যত কষ্ট যত ত্যাগ যত কোরবানি তোমরা স্বীকার করো ছোট হোক অথবা বড় কোনো কিছুই আল্লাহ অবহেলায় ফেলে দেবেন না সেইগুলোকে আল্লাহ সংরক্ষণ করবেন তোমাদের সকল কষ্টগুলো আল্লাহ দিনের বিজয়ের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে তোমরা যত প্রকারের কষ্ট অনুভব করো এই সকল কষ্ট ছোট হোক আর বড় হোক এই সকল কষ্টগুলোর বিনিময় আল্লাহ তোমাদেরকে দেবেন এর কোনো কিছুই যতটুকু তোমরা পাঠব এর কম দিবেন না তোমাদের আমলে বিনিময় আল্লাহ কম দিবেন না তাহলে যদি ময়দানে তোমরা এখানে কষ্ট করো তোমরা এখানে যদি তোমরা জীবন দেও নিহত হও আহত হও তোমাদের সম্পদ চলে যায় তাহলে তোমরা কেন এই জন্য ভাববে চিন্তা করবে কেন আন এ সবগুলোর বিনিময় তো আল্লাহর কাছে সুরক্ষিত আছে আল্লাহ এর বিনিময় দেবেন বান্দা এই জমিনে যা কিছু করবে কোনো কিছুই আল্লাহ নিষ্ফল করে দেবেন না এর সবগুলোর বিনিময় এমন এক সময় দিবেন যে সময় তার সবচেয়ে প্রয়োজন সে হাসরের ময়দানের কঠিন সময়ে যখন বান্দা তার মনে করবে আফসোস করতে থাকবে আমি দুনিয়ায় যদি আর একটু বেশি ভালো আমল করতাম তখন আফসুস করতে থাকবে তার আমল যা কিছু করেছিল এই সব কিছু যখন সুরক্ষিত দেখতে পাবে আর যখন দেখতে পাবে ময়দানে তার চেয়ে আরো বেশি আমল যারা করেছিল তাদের মর্যাদা অনেক বেশি তখন সে তখন আফসুস করবে হায় আফসুস আমি যদি দুনিয়ায় থাকতে আরো বেশি করে কিছু আমল ভালো আমল করে এখানে পাঠিয়ে দিতাম কাদ্দাম তুলি হাইয়াতি আমার দুনিয়ার জীবনে যদি আমি আরো বেশি করে আমল করতাম তাহলে সবগুলো তো এখানে আমি পেয়ে যেতাম এখানে জমা থাকত তখন আফসুস করবে আল্লাহ সুবাহ এখানে জানিয়ে দিচ্ছেন তোমাদের কোনো আমলি বিনিময় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কম দিবেন না উপযুক্ত বিনিময় দিবেন তাহলে তোমরা কেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য তোমরা নিজেদের জান মাল দিয়ে জিহাদ করতে তোমরা পিছনে পড়ে থাকবে কেন এই পথে কেন ঘাবড়াবে ভয় পাবে কেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়ালা وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয় আর যদি তোমরা ইমান আনো এবং তাকুয়ার নীতি অবলম্বন করো আল্লাহ তোমাদের বিনিময় দান করবেন এবং তিনি তোমাদের কাছে মাল সম্পদ সম্পূর্ণভাবে চান না আল্লাহ সুবাহ এখানে বলছেন যে মানুষ এই দুনিয়ার জীবনের কারণেই আল্লাহর দিনের জন্য কষ্ট করা থেকে তারা নিজেরা দূরে থাকে আল্লাহ দিনের পথে যান মাল দিয়ে জিহাদ করা থেকে মানুষ নিজেদেরকে দূরে রাখে কেন শুধু একটি কারণ তাহলে এই দুনিয়ার জন্য তার এই দুনিয়ার সংসারের জন্য তার স্ত্রী সন্তান আদির জন্য বাড়িঘর সম্পদের জন্য তার জীবনের জন্য এগুলো তার কাছে খুব বেশি চাকচিক্ষময় এই দুনিয়ার জীবনে নগদ সে আরামায়েশ এগুলা দেখতে পায় আর কি সবচেয়ে বড় প্রতিবন্ধক মনে করে যে আমি যদি জিহাদে চলে যাই আর যদি সেখানে আমি মারা যাই তাহলে আমার স্ত্রীর কি হবে আমার সন্তান আদির কি হবে আমার এই সম্পদ বাড়িঘরের কি অবস্থা হবে এই চিন্তা করে সে ময়দানের জিহাদে বের হতে চায় না এটা তাকে আঁকড়ে ধরে থাকে আল্লাহ সুবাহ এটা বলছেন ইন্নামাল হায়াতুদ্দুনিয়া এই দুনিয়ার জীবনটাই খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এই খেল তামাশা করে কিছুদিন পরে এটা শেষ হয়ে যাবে এটা স্বল্পকালীন একটা খেলার জায়গা মাত্র অল্প দিনের মধ্যেই এটা শেষ হয়ে যাবে অনন্তকাল শুরু হবে চিরন্তন জীবনে মানুষ প্রবেশ করবে যেই জীবনের আর শেষ হবে না সেই তুলনায় এটা কিছুই নয় যেই দুনিয়ার জীবনের আরামায়েশ বুক বিলাস এর জন্য মানুষ আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করা থেকে পিছনে পড়ে থাকে সেই জীবনটা কি আল্লাহ বলছেন এটা শুধুমাত্র একটা খেল তামাশা স্বল্পকালীন সময়ের জন্য একটা খেল তামাশা মাত্র এছাড়া কিছুই না এটা আর এই শুধু তোমরা তোমাদের এই মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ জীবনটাকে স্বল্পকালীন এই খেল তামাশের মধ্যে তোমরা শেষ করে দেবে এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আল্লাহ বলছেন ওয়া ইন্তু মিনু ও তাত্তাকু যদি তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং আল্লাহকে ভয় করে তোমাদের জীবন পরিচালনা করো ইউক্তিকুম রাকুম তিনি তোমাদেরকে তোমাদের পারিশ্রমিক দিবেন বিনিময় দিবেন আল্লাহর প্রতি ইমান আনা আর আল্লাহকে ভয় করে জীবন যাপন করা এই কাজটা সহজ নয় এই পথে কষ্ট করতে হবে সেই কষ্টের বিনিময়টা আল্লাহ প্রদান করবেন আল্লাহ সুবাহ এই ওয়াদাটা এখানে করছেন এখানে বলে আল্লাহ সুবাহ জীবনের সকল ক্ষেত্রকে বুঝিয়েছেন মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে তারা আল্লাহকে মেনে চলবে তার জীবনে সকল ক্ষেত্রে আল্লাহকে তারা মেনে চলবে আর তার জীবন পরিচালনা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন ভাবে তার জীবন পরিচালনা করবে তার জীবনের কোনো কাজে যেন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট না হন এখানে দুইটি ইমান এবং তাকুয়া দুইটি কথা পাশাপাশি এনেছেন ইমানের ব্যাপারটা তো বিভিন্ন সময়ে আমি আলোচনা করেছি যে বিষয়টি আসলে অত্যধিক অত্যধিক গুরুত্বপূর্ণ ইমান ছাড়া আমলের কোনো মূল্য নেই কোনো নেক আমলের মূল্য আল্লাহর কাছে নেই যদি ইমান ছাড়া কেউ করে আর সেই ইমান আল্লাহ সুবাহ যে সকল বিষয়ের প্রতি আনার জন্য বলেছেন আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে সকল বিষয়ের প্রতি ইমান এনেছিলেন এবং অন্যদেরকেও সেই ইমানের পথ দেখিয়েছিলেন এ সকল বিষয়ের প্রতি ইমান আনতে হবে আর ইমান রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে এনেছিলেন সেইভাবে আনতে হবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দাওয়াতে সারা দিয়ে সাহাবাই কেরাম রাজু আল্লাহ তালানহম যেইভাবে ইমান এনেছিলেন এবং ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেইভাবে ইমান আনতে হবে তাকুয়ার ব্যাপারটি অত্যধিক গুরুত্বপূর্ণ এই জন্য হজরত উমর রাজি আল্লাহ আনহুর ওই প্রশ্ন থেকে হজরত হুসাইবা যে জবাব দিয়েছিলেন সেই জবাব থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারি হজরতে উমর রাজি আল্লাহ আনহু হজরতে হুজাইফাকে প্রশ্ন করেছিলেন ওয়ামাল ইমান ওয়ামার তাকুয়া তিনি হুজাইফাকে প্রশ্ন করেছিলেন হে হুজাইফা তাকুয়া অর্থ কি হুজাইফা রাজি আল্লাহ আনহু উমরকে প্রশ্ন করলেন হে আমিরুল মুমিনিন আপনি কি এমন কোন সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটেছেন যার দুই পাশে কাটা উমর জবাব দিলেন হ্যাঁ এমন রাস্তা তো আমি অতিক্রম করেছি বলে এই রাস্তাটি আপনি কিভাবে অতিক্রম করেছেন তিনি বললেন আমি আমার জামা কাপড়গুলো গুটিয়ে নিয়েছি এবং সতর্কতার সাথে একটির পরে আরেকটি পা ফেলেছি যেন ডান অথবা বাম দিকের কোনো কাটা আমার জামা অথবা শরীর যেন ছিটতে না পারে হজরত হুজাইফার রাজু আল্লাহ তখন বললেন হিয়া আমিরুল মুমিনিন এটাই হল তাকুয়া মুমিনের তার জীবন পথের চতুর্দিকে শয়তান কাটা বিছিয়ে রেখেছে তার ইমান এবং নেক আমল থেকে কিছু ছিনিয়ে নেওয়ার জন্য মমিন তার জীবন এইভাবে পরিচালনা করে যেতে কোনো দিকের শয়তানের কাঠা যেন তার ইমান বা নেক আমল থেকে কিছু ছিনিয়ে নিতে না পারে যে এই সতর্কতার সাথে জীবন পরিচালনা করে সেই হল মুত্তাকি এই কথাটি অত্যধিক পরিষ্কার আমরা বাস্তবে আমরা এটা অনুভব করি যদি আমরা আত্মসমালোচনা করি আমরা দেখতে পাব প্রতি মুহূর্তে শয়তান আমাদেরকে কিভাবে আমাদের ইমানকে ধ্বংস করতে চায় আমরা সকলে অনুভব করি শয়তান কিভাবে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয় প্ররোচনা দেয় ধোকা দেয় অনেক মুমিন শয়তানের দুকায় পতিত হয়ে তার মনের মধ্যে সব সময় অসৎ ভাবনা জিয়ে রাখে সব সময় খারাপ চিন্তায় নিজেকে বিবুর রাখে এটা শয়তান তাকে এইভাবে ব্যস্ত রাখে আমরা অনুভব করি শয়তানের উপস্থিতি বিশেষ করে আমরা যখন সালাতে দাঁড়াই সালাতে দাঁড়ায় দাঁড়ালে পরে শয়তানের উপস্থিতি বোঝা যায় কেউ যদি শয়তানকে দেখতে চায় চিনতে চায় বুঝতে চায় যে আমার কাছে শয়তান আসছে কিনা তখনই সে বুঝতে পারবে এই বোঝার জন্য এই যোগ্যতাটার প্রয়োজন যোগ্যতা থাকলে সে বুঝতে পারবে আর শয়তান মুমিনের কাছে আসে কাছের মুর্শিকের কাছে যায় না ওই পাপিষ্ট দুরাচারদের কাছে শয়তান যাওয়ার প্রয়োজন নাই বরং তাদের কাছ থেকে শয়তান দূরে পালায় শয়তান প্রথম তার শিষ্য সাগরিদ বানানোর জন্য তাদেরকে তালিম তরবিয়া দেয় যখন তাদেরকে পূর্ণ তার সাগরিদ বানিয়ে ফেলে তখন শয়তানি ভয় পায় যে তার ক্রিয়াকর্ম দেখে কখন আল্লাহর গজব নেমে আসে তার উপর আসে আল্লাহর গজবকে ভয় পায় এই জন্য আল্লাহর আজাবের ভয়ে সে দূরে পালায় কারণ ওই ব্যক্তি তার ওই শিষ্য শয়তানকেও ছাড়িয়ে যায় শয়তানি কর্মে তাকেও ছাড়িয়ে যায় এই জন্য সে তখন ভীত হয়ে পড়ে আল্লাহর আজাবের ভয়ে তখন সে পালায় তার কাছে শয়তান সব সময় মুমিনের কাছেই থাকে কেউ যদি বলে নিজেকে অত্যধিক পরহেজগার বুধান বুঝানোর জন্য অত্যধিক তাকুয়া এবং তাকিয়ার অধিকারী বুঝানোর জন্য যে আমার কাছে শয়তান আসে না সে বুঝবেন আসলে সেই শয়তান আসলে সেই নিজেই শয়তান হয়ে গেছে এই জন্য তার কাছে শয়তান আর আসে না শয়তান মুমিনদের কাছেই আসে তাকে পথ হারা করার জন্য তাকে ধোকা দেওয়ার জন্য তার চিন্তার মধ্যে আকিদার মধ্যে বিভ্রান্তি ঢুকানোর জন্য এই জন্য মুমিন এটা অনুভব করে এবং শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সবসময় সতর্ক থাকে তার জীবনটাকে এমন ভাবে সে চালায় সে যখন উপলব্ধি করে তার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা আসলো একটু পরে দেখলো যে এই চিন্তাটা তো সহি নয় সঠিক নয় তখন সে বুঝবে এটা শয়তান এসে আমাকে এই ধোকাটা দিয়েছে সাথে সাথে লাহাউলা পরে শয়তানকে এখান থেকে দূরে তাড়িয়ে দেবে এবং নিজের ওই চিন্তা থেকে ফিরে আসবে এইভাবে যে মুমিন সতর্কতার সাথে তার জীবনটা পরিচালনা করবে সেই মুমিনই তখন এই গুণের কারণে সে তাকুয়ার অধিকারী হয় আল্লাহ বলছেন যদি তোমরা ইমান আনো এবং তাকুয়ার অধিকারী হও অর্থাৎ এইভাবে তোমাদের জীবনটাকে তোমরা পরিশুদ্ধ করে পরিচালনা করো আল্লাহ তোমাদের বিনিময় দান করবেন ইউক্তিকুম উজুরাকুম আল্লাহ তোমাদেরকে প্রতিদান দেবেন পারিশ্রমিক দিবেন ইমানের পথে এসে তাকুয়ার নীতি অবলম্বন করে চলতে গিয়ে তোমরা অনেক কষ্ট করেছ চুকের সামনে বুক বিলাসের অনেক কিছু দেখো সেগুলোকে তোমরা গিনা করে দূরে ফেলে দিয়েছ সেগুলোকে তোমরা গ্রহণ করো নেই লোভ ছিল এটার প্রতি কিন্তু তথাপিও এটার তোমরা গ্রহণ করনি এটা ভোগ করনি এটা যে একটা ত্যাগ এটা একটা মানসিক কষ্ট এর বিনিময়ে আল্লাহ সুবাহ তোমাদেরকে প্রতিদান দেবেন ওয়ালা ইয়াস আলকুম আম এখানে আরেকটি কথা বলে রাখি দেখেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন মুমিনের কোন কষ্ট আল্লাহ ব্যর্থ করে দেন না তার দুশ্চিন্তা তার অভাব অনটন রোগ সুখ এমনকি বিপদ মসিবতে পতিত হয়ে যে মানসিক যাতনা বুক করে রাস্তায় চলতে গিয়ে পায়ে একটি কাঠাও বিদ্ধ হয় এর বিনিময়ে আল্লাহ তার গুণা মাফ করে দেন আল্লাহ সুবাহ এটা এই তাকুয়ার বিষয়টাকে এত বড় একটা গুণ হিসেবে উল্লেখ করেছেন যেটা মুমিনের এই গুণ হওয়া উচিত আমরা দেখি রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন কোন বান্দা যখন কোনো পাপ কাজের ইচ্ছা করে তখন ফেরেস্তা তার আমল নামায় পাপ লিখার জন্য তিনি প্রস্তুতি নেন লিখতে চান আল্লাহ নিষেধ করেন লিখো না সে তো মাত্র চিন্তা ভাবনা করছে এরপর যখন পাপের পথে সে এগিয়ে যায় ফেরেস্তা তার আমল নামায় লিখতে চান তার পাপ আল্লাহ নিষেধ করেন লিখো না ফিরে যেতে পারে যখন সে পাপ কাজের জায়গায় উপনীত হয় তখনও ফেরেস্তা লিখতে চান আল্লাহ নিষেধ করেন লিখো না সে বিরত হয়ে যেতে পারে যখন সে ওইখান থেকে ফিরে আসে পাপ কাজ আর করে না আল্লাহ তাকে হুকুম দেন তার ওই নিয়ত করা থেকে শুরু করে এ পর্যন্ত যেই পরিমাণে তার আমল নামায় পাপ গুণা লেখার প্রয়োজন ছিল সেই গুণাগুলোকে তুমি নেকিতে রূপান্তরিত করে দাও তখন নেকির ফিরেস্তা এগুলোকে নেকি হিসাবে লিপিবদ্ধ করে নেন সেই পাপটাকে তিনি নেকিতে রূপান্তরিত করে দেন কারণ সে ওই পাপ করার মুহূর্তে সে কেন ফিরেছে সে এটা তাকুয়া সে আল্লাহকে ভয় করেছে যদি আল্লাহকে ভয় করে সে ফিরে যায় ও তার মন করে যে আল্লাহর ভয়টা জাগ্রত হয়েছে সেই কারণে আল্লাহ সুবাহ তার প্রতি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন আমরা ওসিলার দীর্ঘ হাদিসের মধ্যে একটি ঘটনা এমন দেখি গুহার ভিতরে যখন তারা বিরাট পাথরের আড়ালে আটকা পড়ে গেলেন বের হতে পারছিলেন না তখন সেখানে একজন এই একটা পাপের কথাই সে বর্ণনা দিচ্ছে সে বলছে আমার এক চাচাতো বোন ছিল খুবই সুন্দরী ছিল আমি তাকে খুব ভালোবাসতাম তার সাথে অবৈধ মিলনের জন্য আমি আকাঙ্ক্ষিত ছিলাম কিন্তু সে রাজি হতো না একবার দুর্ভিক্ষে পতিত হয়ে সে আমার কাছে সাহায্যের জন্য আসে আমি সাহায্য করতে রাজি হই যেই পরিমাণ সে আমার কাছে চায় তা আমার ছিল না আমি তা জোগাড় করার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি অতি পরিশ্রম করে তার চাহিদা অনুযায়ী আমি সে সম্পদ উপার্জন করি তা নিয়ে তার কাছে আমি হাজির হই সে তখন সম্মতি দেয় অভাবে পতিত হয়ে আমি যখন তার দুই রানের মাঝে উপবেশন করেছি সেই সময় সে বলেছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লা হে আল্লাহর মান্দা তুমি আল্লাহকে ভয় করো সে বলল হে আল্লাহ তুমি জানো ওই সময় সে আমার কাছে খুবই আকাঙ্ক্ষিতা ছিল কিন্তু যখন সে বলেছে আল্লাহকে ভয় করো আমি তোমার ভয়ে সেখান থেকে ফিরে এসেছিলাম আর এত কষ্ট করে যা কিছু আমি জুগার করেছিলাম তাও তাকে দিয়েছিলাম কোনো কিছু ফিরত আনিনি যদি ওই পাপ থেকে ফিরে আসাটা তোমাকে ভয় করে আমি ফিরে এসেছিলাম তুমি জানো এই জন্য তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এর উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি তুমি পাথরটা সরিয়ে দাও আল্লাহ পাথরটা কিছু সরিয়ে দিয়েছিলেন এতে বোঝা গেল তার এই অবস্থাটা আল্লাহর কাছে তার জীবনে যত নেক আমল ছিল এটাকে আল্লাহ সবচেয়ে বড় নেক আমল হিসাবে গণ্য করেছেন এটা তার একটা বিপদ মুসিবত থেকে নাজাতের জন্য একটা উসিলা আল্লাহ সুবাহ মুমিন বান্দাগণ আল্লাহকে ভয় করে যে সকল কাজই করুক আল্লাহ এর বিনিময়ে দেবেন ইউতিকুম উজুরাকুম আল্লাহ বলছেন আমি তোমাদের এর বিনিময় দেব প্রতিদান দেব আর তোমাদের কাছে তিনি সম্পদ কামনা করেন না এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আল্লাহ তোমাদের কাছে সম্পদ চান না পরের আয়াতে এই কথাটির ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ সুবাহ মুমিনদেরকে দুইটি বিষয়ে এখানে এর আগে নিষেধ করেছেন এরপরে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মর্যাদার দুইটি অবস্থা বর্ণনা করা হয়েছে এরপরে এখানে আবার মুমিনদেরকে দুইটি বিষয়ের আদেশ করা হয়েছে এবং তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে এর বিনিময় দেওয়ার আর সাথে সাথে আল্লাহ এটা বলে দিয়েছেন আল্লাহ তোমাদের কাছে মাল সম্পদ ছান না অর্থাৎ মানুষ তাদের কাছে মাল সম্পদ অত্যধিক প্রিয় হয় এই আয়াতের শুরুতে যে বলেছিলেন ইন্নামাল হায়াতুদ্দুনিয়া আল্লাহ এই দুনিয়ার সমগ্র জীবনটাই খেল তামাশা মাত্র মানুষ এই সম্পদটাকে অত্যধিক ভালোবাসে পছন্দ করে যদি তাদের কাছে আল্লাহ মাল সম্পদ কামনা করেন চান মানুষ এটা দিতে চাইবে না এটা সে পছন্দ করবে না এই জন্য আল্লাহ বলছেন যে তিনি শুধুমাত্রই তোমাদের কাছে মাল সম্ভব তোমাদের কাছ থেকে কেড়ে নিতে তিনি চান না এই বিষয়টা পরে কথা বলছি আল্লাহ বলছেন যে যদি আল্লাহ তোমাদের কাছে সম্পদ চাইতেন আর সম্পদ পাওয়ার জন্য তোমাদের উপর চাপ প্রয়োগ করতেন তাহলে তোমরা কি কৃপণতা করতে আর আল্লাহ তোমাদের অন্তরের সেই বিদ্বেষ ভাব গোপনীয় তোমাদের অসন্তুষ্টির ভাবটা প্রকাশ করে দেবেন এখানে যে জিনিসটি বলা হয়েছে সেটা হল জাকাত অসুর এখন আল্লাহ সুবাহ মাল সম্পদ চান না বলে কি বোঝাচ্ছেন সেটা হলো তোমাদের সকল সম্পদ তিনি চান না তোমরা আল্লাহ আল্লাহ তোমাদের কাছে তোমাদের যা সম্পদ আল্লাহ দিয়েছেন তোমাদের কাছে সঞ্চিত আছে এই সমগ্র সম্পদ একসাথে তোমাদের কাছে কামনা করেন না যে তোমরা এটা দিয়ে দাও বরং আল্লাহ তোমাদের সাথে তোমাদের কাছে সম্পদের একটা ক্ষুদ্র অংশ চান মাত্র জাকাত হিসেবে মাত্র চল্লিশ ভাগের এক ভাগ কুশরের ক্ষেত্রে দশ বাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ যদি সেচের মাধ্যমে হয় বিশ ভাগের এক ভাগ বিহীন হলে দশ ভাগের এক ভাগ এই উসর একটা অংশ চান মাত্র সঞ্চিত সম্পদের তোমাদের যেগুলো জমা আছে এক বছর পূর্ণ হয় যে তোমাদের সেই টাকা পয়সা স্বর্ণ রূপা এ সবগুলোর মধ্য থেকে চল্লিশ বাগের এক বাগ মাত্র চান কিন্তু যদি তোমাদের কাছে তিনি পুরা সম্পদটা চাইতেন আর এই সমগ্র সম্পদটা দেওয়ার জন্য যদি তোমাদেরকে তিনি চাপ প্রয়োগ করতেন তাহলে তোমরা দিতে না তোমরা কৃপণতা করতে আল্লাহ তোমাদের কাছে সম্পদ চান না বলে বোঝানো হয়েছে তোমাদের সমগ্র সম্পদ চান না আরেকটা বিষয় হলো ওইখানে যে আল্লাহ সুবাহ যদি সমগ্র সম্পদ তোমাদের কাছে চাইতেন তাহলে সেই সম্পদটা তোমরা দিতে না না দিয়ে তোমরা আল্লাহর অবাধ্য হয়ে যেতে কিন্তু আল্লাহ সুবাহ তোমাদের উপর এই ধরনের কোন চাপ প্রয়োগ করতে চান না ফাইফিকুম ইহফা থেকে উৎপন্ন হয়েছে এটা এর অর্থ চাপের চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়া বাড়াবাড়ি করা এটা হলো বাড়াবাড়ি করা চূড়ান্ত পর্যায়ে চাপ প্রয়োগ করা শেষ সীমানায় পৌঁছে দেওয়া শব্দের অর্থ যে আল্লাহ যদি ওই সম্পদের জন্য তোমাদের যা সম্পদ আছে সবগুলো সম্পদের জন্য তিনি চাইতেন আত্মর জন্য তোমাদের উপর জবরদস্তি করতেন চাপ প্রয়োগ করতেন তাবখালু তোমরা কৃপণতা করতে তোমরা দিতে না আর এই কারণে তোমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে আল্লাহ সুবাহ এত দয়ালু মেহরবান যে তিনি তোমাদের কাছে সমগ্র সম্পদ একসাথে কামনা করেন না এখানেই বলা হয়েছে তিনি তোমাদের কাছে মাল সম্পদ চান না তিনি চান না এই সম্পদগুলো তাকে তোমরা দিয়ে দাও আরেকটি অর্থ হলো যে আল্লাহ যে তোমাদের কাছে এই জাকাত উসর এগুলো ধার্য করে দিয়েছেন আবাদত হিসাবে ফরজ হিসাবে আল্লাহ এটার দ্বারা তোমাদের প্রতি দয়া করেছেন এই সম্পদগুলো আল্লাহ নিজের জন্য এটা কামনা করেন না তিনি নিজে নেন না বরং এই সম্পদটা তোমরা প্রদান করে সামান্য সম্পদের একটা অংশ মাত্র একশো টাকায় মাত্র আড়াই টাকা এই সামান্যটা তোমরা দিয়ে আল্লাহর কাছে তোমরা অতি বিনিময় লাভ করবে এগুলো দুনিয়ায় দিলে ঠিকই আল্লাহ দুনিয়ায় এর দ্বারা তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবেন আর হাসরের ময়দানে তোমরা অতি মর্যাদাপূর্ণ আসন তোমরা পাবে অনেক নেকি লাভ করতে পারবে সোয়াব লাভ করতে পারবে যেটা তোমাদের নাগাতের জন্য এটা একটা উপায় হয়ে যাবে আল্লাহ সুবহান এই সম্পদ যে জাকাতটা তোমাদের জন্য করেছেন ফরাজ করেছেন এটা আল্লাহর জন্য নয় যেটা আল্লাহর প্রয়োজন এই জন্য নয় বরঞ্চ একটা হলো এর দ্বারা তোমাদের এবাদতের পথ করে দেওয়া আর দ্বিতীয় হলো তোমাদের মধ্যেই যে দুর্বল লোকের আছে দরিদ্র লোকের আছে সেই সব লোকদেরকে এই সম্পদের দ্বারা প্রতিপালিত করতে চান আল্লাহ তোমাদের এই সম্পদের মধ্যে তাদের একটা হক আছে অধিকার আছে তোমাদের কাছ থেকে এই হকটা আদায় করে দিতে চান তোমরা তাদের এই হকটাও আদায় করবে তোমরা সবও পাবে আর এর দ্বারা তারাও উপকৃত হবে আল্লাহর নিয়ামত বুক করে তারা আল্লাহ সুক্রিয়া আদায় করে তারাও আল্লাহর মর্যাদা খাচ্ছে তাদের নেকি লাভ করবে তোমাদের সকলের কল্যাণ এর মধ্যে নিহিত আছে আল্লাহ নিজের জন্য তোমাদের কাছে এই সম্পদগুলো চান না তাহলে লায়াত আলকুম আমু আলাকুম এর অর্থ এখানে দুইটা করলাম একটা হলো আল্লাহ সমগ্র সম্পদ তোমাদের কাছে চান না আর দ্বিতীয় হলো আল্লাহ নিজের জন্য এই সম্পদ তোমাদের কাছে চান না আল্লাহ যে সম্পদটুকু তোমাদের কাছে চান সেটা হলো অতি স্বল্প পরিমাণে আর সেই সম্পদটা আল্লাহ নিজের জন্য নয় তোমাদের নিজেদের জন্যই এর দ্বারা তোমরাই সব লাভ করবে এটা দ্বারা তোমরাই উপকার লাভ করবে যেই সময় তোমাদের সবচেয়ে বেশি সোয়াবের প্রয়োজন সেই সময় তোমাদের উপকারে আসবে আর তোমাদেরই আপন জনেরা এর দ্বারা উপকৃত হবে যদি আল্লাহ সবগুলো সম্পদ তোমাদের কাছে চাইতেন এবং চা প্রয়োগ করতেন তাহলে তো তোমরা কৃপণতা করতে তোমরা দিতে না কিন্তু আল্লাহ দয়ালু মেহেরবান হওয়ার কারণে সম্পূর্ণ তোমাদের কাছে চান নাই সামান্য চেয়েছেন যাতে করে তোমরা এগুলো সহজেই তোমরা প্রদান করতে পারো আর যদি আল্লাহ সব চাইতেন অথবা এটা যদি নিজের জন্য চাইতেন আর তখন তোমরা কৃপণতা করতে তোমরা দিতে চাইতে না এই জন্য তোমরা নিজেরা অসন্তুষ্ট হতে মনের মধ্যে তোমরা এই জন্য আল্লাহর আদেশের প্রতি একটা বিদ্বেষ বা পোষণ করতে আল্লাহ কেন এমন আদেশ করলেন যে আদেশের ফলে আমরা পালন করতে গিয়ে আমরা সর্বহারা হয়ে যাচ্ছি তোমাদের মনের মধ্যে এই যে একটা আল্লাহর আদেশের প্রতি বিদ্বেষ ভাবটা তোমরা পোষণ করতে অসন্তুষ্টি ভাবটা পোষণ করতে আল্লাহ তোমাদের মনের সেই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 করো এ পথ থেকে তোমরা ফিরে যাও তাহলে তোমাদেরকে অন্য একটা জাতির দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেবেন তোমাদের জায়গায় অন্য একটা জাতিকে স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না আল্লাহ সুবাহ বলছেন হ্যাঁ তোমরা কি সব লোক একটু ইয়ে, একটু আগে যে আলোচনা করে আসলাম তোমরা এমন সব লোক তোমাদেরকে যখন আহ্বান জানানো হয় যেন তোমরা আল্লাহর পথে তোমাদের মাল সম্পদ থেকে খরচ করো অর্থাৎ তোমরা জাকাত দাও উসর দাও জাকাত উসরের জন্য তোমাদেরকে ডাকা হয় আল্লাহ তোমাদের কাছে সকল সম্পদ চাইলেন না সম্পদের একটা অংশ মাত্র চাইলেন এরপরও তোমাদের মধ্যে এমন লোকের আছে ফামিনকুম মাইয়াব খাল তোমাদের সকলে না তোমাদের মধ্যেও কিছু সংখ্যক এমন লোকও আছে যারা এই সামান্য দিতেও কৃপণতা করে সমগ্র সম্পদ তো দেই না আল্লাহর পথে যে সামান্য কিছু তার কাছে চাওয়া হয়েছে এতটুকু দিতেও সে কৃপণতা করে আসলে এটা বাস্তব মানুষ তার সম্পদ থেকে যদি এই জাকাতটা দেয় হিসাব করে দেখে তো আমার তো কমে যাচ্ছে একজনের এক কোটি টাকা আছে জাকাত দিতে হবে কত আড়াই লাখ টাকা সে চিন্তা করে আমার এক কোটি বরাবর রাউন্ড একটা ফিগার হয়েছিল আড়াই লাখ টাকা দিয়ে দিয়ে দিলে তো এখন সাড়ে সাতানব্বই লাখ হয়ে যায় এক কোটি আর থাকে না কমে গেল তার মাথায় দুশ্চিন্তা দুশ্চিন্তা ইয়ে আড়াই লাখ দিলে তো কমে গেল একজনের কাছে হয়তো এক লক্ষ টাকা আছে সে আড়াই হাজার টাকা দিতে হবে চিন্তা করে আমার আড়াই হাজার দিলে এক লাখ টাকা তো আমার পূর্ণ থাকলো না কমে গেল এই পুরো রাউন্ড ফিগারটা উপরে যদি তাকে তার মনটা একটু শান্তি হয় কমে গেলে মনে হয় আমার কমে গেল এই যে মানুষের মধ্যে একটা যে সম্পদের প্রতি একটা মোহ আর কমে যাওয়ার যে একটা ভয় এটা কিন্তু তার সেই তাকুয়ার পরিপন্থী কাজ সে যদি চিন্তা করতো এই যে এক লাখ টাকাই হোক এক কোটি টাকাই হোক এই সম্পদটা যে আমার হলো এটা তো আমার নয় এই সম্পদটা আল্লাহ দিয়েছেন কারণ এই সমাজে অসংখ্য মানুষ আছে যার হাতে আড়াই হাজার টাকাও নাই যার হাতে এক লাখ টাকা আছে সে যদি চিন্তা করে একটা লোকের হাতে তো এক হাজার টাকা নাই এমন মানুষও তো আছে আমাকে তো আল্লাহ তার মতো করে রাখতে পারতেন কিন্তু তার চিন্তা ওই দিকে না তার চিন্তা হলো এক লাখ টাকা হয়েছে চিন্তা করে এক কোটি টাকা যার হাতে আছে তার কথা চিন্তা করে যে আমার কম কেন তার এক কোটি আমার এক লাখ কেন তার চিন্তা হলো ওই দিকে মানুষ এটা আসলে শয়তান তাকে এইভাবে তাকে আত্মবুলা বানিয়ে তাকে সম্পদের মুহে বিবুর করে রাখে এই জন্য তার ওই সম্পদটা কমে যাবে ওই আশঙ্কায় সে কৃপণতা করে দিতে চায় না সকলে নয় কিছু সংখ্যক আল্লাহ বলছে তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক ফামিনকুম মিন বলা হয়েছে তোমাদের সকলে না তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক এই ধরনের কৃপণতা করে দিতে চায় না আল্লাহ যা নির্ধারণ করলেন তাও আরেকটা কথা আল্লাহ যে জাকাত বা উসর ফরজ করেছেন এই জাকাত উসরের যে সম্পদটা এটা তো ওই ব্যক্তির মালিকানাভুক্ত নয় সে তার অধিকার না এটা এটা অন্যের অধিকার সে অন্য সম্পদের প্রতি লুপ করবে কেন তার যে একশো টাকা হলে আড়াই টাকা দিয়ে দিত আড়াই টাকা তো তার নয় এটা অন্যের অন্য সম্পদের প্রতি সে লুপ করবে কেন তার নিজের এটা বাদ দিয়ে যেটা সেটা হলো তার আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এটা ফরজ আবাদত যদি কেউ এটাকে ফরজ হিসাবে পালন না করে তাহলে সে সরাসরি আল্লাহর হুকুমের অবাধ্য হলো আমাদের সমাজে জাকাত দেওয়ার যে প্রচলিত পন্থা কিছু সংখ্যক মানুষ তার মন চায় তার এই জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের কাছ থেকে একটু ভা বাঁকুড়াতে এই জন্য টেক্সটাইল মিলের মধ্যে অর্ডার দেয় জাকাতের কাপড় একেবারে কম দামি কাপড় যেটা সাধারণত বাজারে বিক্রি হয় না আর কিছু টেক্সটাইল মিল জাকাতের মৌসুম আসলে পরে ওই জাকাতের কাপড় তৈরি করে তারা বিজ্ঞপ্তি দেয় এখানে জাকাতের কাপড় পাওয়া যায় কেন বাজারের যে সব কাপড় এগুলা দিয়ে জাকাত হয় না জাকাতের কাপড় আলাদা কেন কারণ হলো যারা জাকাত গহিতা এরা সমাজের মধ্যে যে খুবই অবহেলিত একটা এক শ্রেণীর মানুষ মর্যাদাহীন এক শ্রেণীর মানুষ এই জন্য তাদেরকে অপমানিত করার উদ্দেশ্য নেই এই ধরনের অতি নিম্নমানের যে কাপড় বাজারে বিক্রি করা যায় না সেই কাপড়গুলো জাকাতের জন্য তারা কম দামে কিনে আর একদিন ঘোষণা করে দেওয়া হবে হাজার হাজার মানুষ জড়ো হয় পঞ্চাশ টাকার একটা শাড়ির জন্য আর বিশ টাকার একটা লুঙ্গির জন্য যেই শাড়ি আর যে লুঙ্গি দেয় বাজারে এগুলো একশো টাকা আর পঞ্চাশ টাকা লুঙ্গি বিক্রি হবে না এত নিম্নমানের কাপড় এটার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে পদপিষ্ট হয়ে কত মানুষ মারা যায় তার বাড়ির গেট বন্ধ করে রেখে দেয় মানুষ এর লাইন যত দীর্ঘ হবে এরপর সে ঘুম থেকে উঠবে এর আগে গেট খোলার অনুমতি নাই তার বাড়ির সামনে মানুষের সংখ্যা যাতে বেশি দেখা যায় এই ভাবা কুড়ানোর জন্য কিছু মানুষ যে জাকাত দেয় এটা জাকাত নয় এটা জাকাত আদায় হয় না এর মাধ্যমে তারা পাপ খরিদ করে মাত্র অবৈধ সম্পদের মালিকরা যারা অবৈধ উপায়ে হারাম উপায়ে সম্পদ উপার্জন করেছে জাকাতের নামে তারা একটা প্রহসন করে মাত্র মানুষের জীবন নিয়ে খেয়াল তামাশা করে মাত্র এটা জাকাত নয় জাকাত দাতার সম্পদ আদায় করে নেওয়া হবে দরিদ্রদের মধ্যে তা বন্টন করে দেওয়া হবে কিন্তু এই জাকাতের সামান্য পরিমাণটাও ইমানের দাবিদার লোকেরাও দিতে কৃপণতা করে আমরাও তো এটা ভালো করে বুঝি অনেক মানুষ সহি আকিদা জাকাতের ফরজিয়ত উসরের ফরজিয়ত ভালো করে বুঝে কিন্তু এরপরও দেওয়ার সময় সহজই দিতে চায় না একদিনের জায়গায় পাঁচ দিন ঘুরায় আজকে না আরেকদিন আসেন এইভাবে ঘুরে ফিরে তার মনটাকে বুঝ দিতে পারে না দিয়ে দিলে তো আমার কমে যাচ্ছে শেষ পর্যন্ত মনে করে যা তো দিতেই হবে নিরুপায় আর এরাও যেভাবে ধরছে না নিয়ে ছাড়বে না ওই নিরুপায় হয়ে শেষ পর্যন্ত দেয় মনের মধ্যে সন্তুষ্টি ভাব নাই ওই কথাটা এলা বলছেন তোমাদের মনের সেই অসন্তুষ্টি ভাবটা আল্লাহ প্রকাশ করে দিবেন ওয়াইক্রিজ আজ পানাকুম যে কৃপণতা করে সে কৃপণতা করে নিজের প্রতি নিজের প্রতি কিভাবে সে যদি তার সম্পদ আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্টির সাথে বেশি পরিমাণে দিত বেশি করে সোয়াব লাভ করত সে এর বিনিময় বেশি পরিমাণে সে পাইত যখন সে এখানে কৃপণতা করল আসলে নিজের প্রতি কৃপণতা করেছে সে পাবে কম এনে কম দিয়েছে কম পাবে এই জন্য সে মূলত এই ক্ষতিটা কার তার নিজের ক্ষতি হয়েছে আল্লাহ তোমাদের প্রতি জাকাত ফরস করেছেন উসর ফরস করেছেন তোমাদের কাছে দান খৈরাতের যে আল্লাহ এত উপকারের কথা বর্ণনা করছেন এর অর্থ কি যে আল্লাহর খুব বেশি প্রয়োজন না তা আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ গানিং আল্লাহ হচ্ছেন অবাব মুক্ত তিনি মুখাপেক্ষিহীন তিনি হচ্ছেন গণী তিনি ধনী তার কোনো ভাব নাই আর ও আংতুমুল ফোকার তোমরা হলে অভাবগ্রস্ত আল্লাহ চিরন্তন ভাবে সব সময়ের জন্য তিনি গণী এটা আল্লাহর গুণ তিনি অভাবমুক্ত হওয়াটা আল্লাহর চিরস্থায়ী বৈশিষ্ট্য কোন সময়ের জন্য আল্লাহ অভাবগ্রস্ত হন না আল্লাহ অভাব মুক্ত এটা চিরস্থায়ী ভাবে এটা আল্লাহর গুণ আর বান্দা চিরস্থায়ী ভাবেই সে অভাবগ্রস্ত এটা বান্দার বৈশিষ্ট্য সে অভাব মুক্ত নয় তার কোনো না কোনো ভাবে সবসময় তার অভাব থাকবে হয়তো তার সম্পদ আছে কিন্তু তার সুস্থতার অভাব আছে রোগ সুখ তার আছে তার সম্পদ আছে সুস্থতাও আছে তার দুশ্চিন্তা আছে তার বিপদ মুসিবত আছে সে কোনো সময়ই কোনো না কোনোটা থেকে সে রাহাই পাবে না জড়িয়ে থাকবে বান্দা সব সময় অবাবগ্রস্ত আর আল্লাহ সব সময় অবাব মুক্ত তোমরা যদি আল্লাহর বিধান মেনে নেওয়া থেকে তোমরা নিজেদেরকে ফিরিয়ে নাও আল্লাহর এই পথ থেকে তোমরা নিজেদেরকে বিমুখ করে নাও তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ এমন একটা জাতিকে অন্য একটা জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমাদেরকে এখান থেকে অপসারণ করবেন তোমাদের আর দায়িত্ব নাই তোমরা যে ইমানের দাবি নিয়ে আল্লাহ দিন গ্রহণ করে তোমরা দিনের পথে চলার জন্য তোমরা এসেছিলে আল্লাহ সুযোগ দিয়েছিলেন এই নিয়ামত তোমরা যখন আল্লাহর দিনের পথে তোমরা চলতে অস্বীকার করলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যে আদেশ নিষেধগুলো প্রদান করেছেন সেই আদেশ নিষেধ মেনে তোমরা জীবন পরিচালনা করতে তোমরা যে কোন অস্বীকার করলে এ পথ থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে নিলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দেবেন তোমাদের আর দরকার নাই আল্লাহ তার দিনের পতাকা বহনের জন্য অন্য একটা জাতিকে কেন স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না অর্থাৎ তোমরা যে আল্লাহর পথে চলতে অস্বীকার করলে আল্লাহর শরীয়ত মেনে চলতে তোমরা চাইলে না আল্লাহ শরীয়ত অনুযায়ী তোমরা জীবন যাপন করলে না তারা তোমাদের মতো হবে না তারা এই শরীয়ত মেনে চলবে আল্লাহর দিন মেনে চলবে আল্লাহর দিনের পথে তারা অটল থাকবে তারা তোমাদের মতো হবে না আর হলো আল্লাহর দিন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত তিনি তার ওই বান্দাদেরকেই এই দিন গ্রহণ করার তৌফিক দেন যাকে তিনি ভালোবাসেন আল্লাহর দিন এত বড় নিয়ামত তিনি কোনো অবাধ্য জাতির উপর জুড়ে চাপিয়ে দেন না যারা এই নিয়ামত গ্রহণ করতে চায় না তিনি তাদের উপর এই নিয়ামত চাপিয়ে দেন না এই নিয়ামত গ্রহণ করার মতো যোগ্যতা যাদের আছে যারা চায় কামনা করে আল্লাহ নিয়ামত আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেন এখানে আল্লাহ সুবাহ একটা বড় ধরনের হুমকি দিয়েছেন একটা ধমক দিয়েছেন যে যারা আল্লাহ দিন লাভ করেছিল দিন গ্রহণ করেছিল তারা যদি ওই দিনের পথে তাদের জীবন পরিচালনা না করে আল্লাহ দিনকে দুনিয়ার মানুষের জন্য বিজয়ী করার জন্য সর্বাত্মক সেই জিহাদ না করে আল্লাহ দিনের বিজয়ের কাজ করার জন্য আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন যারা এই কাজটা তারা আঞ্জাম দেবে তারা নিজেরা আল্লাহর দিন মেনে চলবে এবং আল্লাহর দিন যাতে দুনিয়ার মানুষের অনুসরণের জন্য উন্মুক্ত হয়ে যায় সেই দিনকে বিজয়ী করার জন্য তারা সর্বাত্মক জিহাদ পরিচালনা করবে এবং তারা তোমাদের মতো কাপুরুষ হবে না যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তোমরা যে কাপুরুষতা করলে তারা তোমাদের মতো কাপুরুষ হবে না তারা বিত সন্ত্রস্ত হয়ে তারা ময়দান ছেড়ে পালাবে না আল্লাহর দিনের বিজয়ের জন্য তারা জিহাদের ময়দানে অটল থাকবে তারা নিজের আল্লাহর দিনকে আঁকড়ে ধরবে আর আল্লাহর দিন অনুযায়ী তারা জীবন যাপন করবে এখানে আমরা যদি একটা দিক চিন্তা করি দুনিয়ায় আল্লাহ সুবাহ যুগে যুগে নবী রাসুল আলাইহিমসালামগণকে পাঠিয়েছেন নবী রাসুলগণ এসে দুনিয়ার মানুষকে আল্লাহর পথে ডেকেছেন আল্লাহর উলুহিয়তের পথে ডেকেছেন আল্লাহর এবাদতের পথ দেখিয়েছেন শিখিয়েছেন সেই মানুষগুলোর মধ্য থেকে যারা নবীর দাওয়াত গ্রহণ করত নবীর অনুসরণ করে চলত তাদেরই বংশধর এক পর্যায়ে তারা সেই দিন থেকে বিচ্ছুত হতো সেটা ক্রমান্বয়ে তারা বিচ্ছুত হতো তারা এই দিন থেকে তাদের বিচ্ছুতিটা ঘটত ক্রমান্বয়ে হঠাৎ করে তাদের বিচ্ছুতি ঘটত না এই জন্য এরা বুঝতে পারত না তারা দিন থেকে বিচ্ছুত হয়ে গেছে এটা যেন ওই ডারউইনের থিওরি এভলিউশনের মতো বিষয়টা এমন মানুষের চিন্তার বিকৃতিটা বিবর্তনটা আসে এইভাবেই আকিদার বিবর্তনটা ক্রমান্বয়ে আসে খুবই স্লোলি আসে একদল মানুষ যখন আল্লাহ নবীর প্রতি ইমান আনলো আল্লাহর প্রতি ইমান আনলো নবীর শিখানো সে আকিদা পোষণ করল নবীর দেখিয়ে দেওয়া সে আমল করল এক পর্যায়ে তার মধ্যে আরো বেশি একটু সোয়াব পাওয়ার আশা জাগে যার একটু বেশি সোয়াব লাভ করি এই জন্য আর একটু বেশি সোয়াব লাভ করতে চাই চিন্তার ক্ষেত্রে ভালো করে আরো নতুন একটু আবিষ্কার করতে চাই আর নতুন আবিষ্কার করে করে এক পর্যায়ে দেখা যায় নবী যেই আকিদার উপর তাদেরকে রেখে গিয়েছিলেন জেনারেশন বাই জেনারেশন তাদের এভলিউশনের মাধ্যমে চিন্তার বিবর্তন এমন হয়ে গিয়েছে যেটা নবীর শিখানো সেই আকিদার উপর তারা আর নাই অথচ তারা এটা করেছে আরো ভালো করার মানসিকতায় নবী যে এবাদতের তরিকা শিখিয়েছেন আরো বেশি সোয়াব লাভ করার আশায় এর মধ্যে তারা স্বল্প পরিমাণে একটু একটু করে এটার মধ্যে বেশ কম করেছে কিছু বাড়িয়েছে কিছু কমিয়েছে তো বাড়া কোনো কমানোর বিষয়টা হলো যদি একটু বাড়ায় তাহলে একটু নিঃসন্দেহে এটা কমবে মানে যেই জায়গাটাতে বর্ধিত করলো মূল জায়গাটা কমে যাবে এই জন্যই রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন একটা বিদাত চালু হয় সেখান থেকে একটা সুন্না মিটে যায় আর যেই সুন্নাতি আর কোনো দিন ফিরে আসবে না যুগে যুগে এই বিবর্তন হয়েছে চিন্তার বিবর্তন আমলের বিবর্তন আমরা দেখি রাসুল্লাহ সাল্লু আলহ্লাম যেই সহি আকিদার উপর মুসলিম জামাকে উম্মাকে প্রতিষ্ঠিত করেছিলেন আর যে সহি আবাদতের উপর প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তী সময়ে সময় বেশি যায়নি মাত্র দেড় হাজার বছর এর মধ্যেই সেই আকিদার মধ্যে বিবর্তন এসেছে আমলের মধ্যে বিবর্তন এসেছে এখানে কিছু কিছু পরিবর্তন এমন ভাবে হয়েছে যেমন একটা জেনারেশনের মধ্যে একটা পরিবর্তন আসলো পরবর্তী জেনারেশন বলল এসে দেখবে এটা তোমার বাপ দাদার আমল থেকে পেয়েছি এক্সাম্পল আমি বোঝাই আমাদের দেশে কিছু এলাকায় দেখবেন মসজিদ সমূহে আজানের আগে এবং পরে কিছু বাক্য পড়া হয় আমাদের দেশে কিছু এলাকায় যে এলাকায় চালু হয়েছে ওইখানে যদি আগে পরে বাদ দিয়ে যদি কেউ আজান দেয় ওই মোয়াজিনের আর চাকরি থাকবে না এখন ওই এলাকার যে আজকে নতুন বাচ্চাটা জন্ম হলো সে জন্মের পর থেকে কিন্তু এটা শুনছে এই বাচ্চারা যখন বড় হবে যুবক হবে বয়স্ক হবে যদি ওই এলাকায় গিয়ে কেউ প্রকৃত আজান যা রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন যে আজান মসজিদ নবমীতে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের উপস্থিতে হজরত বিলাল রাজি আল্লাহু দিয়েছিলেন ওই আজান যদি ওই জায়গায় দেওয়া হয় সে সাথে সাথে লাঠি একটা নিয়ে বের হয়ে আসবে আমার বাপ দাদার আমল থেকে শুনিয়েছি এত লম্বা আজান সে এত লম্বা আজানটাকে এত ছুটো করে ফেলেছে সেটা আর সহ্য করবে না কারণ সে বাপদাদার আমল থেকে শুনে এসেছে আজান এত লম্বা আগে পরে কত কিছু পরে আরো এত ছুটো আজান তো সে শুনে নাই তাহলে তার কাছে বদ্ধমূল ওই আজানটাই কারণ এটাকে সে আঁকড়ে ধরেছে মনে করছে এইটাই আজান এইভাবেই মানুষের জীবনে খুবই স্লোলি জেনারেশন বাই জেনারেশন শয়তান তার আকিদা ঢুকিয়ে দিয়েছে মানুষের মধ্যে সে আকিদার বিবর্তন ঘটিয়েছে আমলের বিবর্তন ঘটিয়েছে এটা কি কেউ জানেন কিনা জানি না প্রতি মাসে এগারো শরীফ নামে একটি অনুষ্ঠান পালন করা হয় এটাকে শুনেছে কেউ শোনা নাই এগারো শরীফ প্রতি চন্দ্র মাসের এগারো তারিখ এটার নাম হলো এগারো শরীফ সেই এগারো শরীফ নামে একটা অনুষ্ঠান পালন করা হয় বিভিন্ন জায়গায় সেদিন গরু টরু জবাই করে বিরিয়ানি টিরিয়ানি করা হয় আর মাহফিলের আয়োজন করা হয় কোনো বাসায় বা কোনো হলে প্রতি মাসে এটা হয় তা আব্দুল কাদের জিলানির জন্মদিন আব্দুল কাদের জিলানি চন্দ্র মাসের এগারো তারিখ জন্মগ্রহণ করেছিলেন সেই মাহফিলে আব্দুল কাদিরের গুণগান তার যত হান্দ সানা যা আছে সব কল্প কাহিনী মিথ্যা এগুলো কি কেউ শুনেছেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম মেয়েরাজে যাওয়ার জন্য জিব্রাহিল আলাহিসাল্লাম যখন বুরাক নিয়ে আসলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম তখন বুরাকে উঠতে পারেন না তখন আব্দুল কাদির জিলানি এসে এখানে তিনি হাঁটু গালা দিয়ে পড়লেন বললেন ইয়া রাসুল্লাহ ইসলাম আমার পিঠে পাড়া দিয়ে আপনি বুড়াকে উঠেন তখন তিনি আব্দুল কাদির জিলানির পিঠে পা দিয়ে বুড়াকে উঠেছিলেন এই কথা বলার পর নানাই বিনে এমন ভাবে বলে যে আব্দুল কাদিরের জন্ম যদি না হতো রাসুলের মেরাজে যাওয়া সম্ভব হতো না নাউজুবিল্লা বিন জালিক এই কথাগুলো বলে মানুষকে একটু খান্দায় যে আব্দুল কাদির জিলানি না হলে রাসুলই হতে পারতেন না রাসুলের কোন কাজই করতে পারতেন না নাউজুবিল্লা মিন জালিক এই ধরনের যে এই কাহিনীগুলোকে শুনেছেন কখনো এত সুন্দর করে এগুলো বলে যে মানুষ কান্নাকাটি করে আর যে হুজুর এই কাহিনী এই কিচ্ছা মিথ্যা গল্প সুন্দর করে বলতে পারে এই হুজুরের জনপ্রিয়তা খুব বেশি এই যে একটা বিদাত সম্পূর্ণ কুফি একটা কাজ সরাসরি রেসালতের পরিপন্থী কাজ কুতাকার আব্দুল কাদির রাসুল্লাহ সাল্লাম কবে এসেছিলেন যে সময় আব্দুল কাদির কাদিরের তার মা বাবারই জন্ম হয়নি এই ধরনের বানোয়াট একটা কাহিনী সুন্দর করে বলে আর মানুষ এটা বিশ্বাস করে এটা যদি কেউ বিশ্বাস না করে উপায় নাই এর বক্তবৃন্দ এত বেশি জঙ্গি যে শেষ পর্যন্ত এগুলোর বিপক্ষে কথা বলে ওই আব্দুল কাদিরের এই মিথ্যা কাহিনীর বিপক্ষে কথা বললে উপায় নাই কাহিনী বানিয়েছে আরো আব্দুল কাদির নাকি তার মায়ের গর্বে থাকতে আঠারো পারা কোরআন মজিদ হিপস করেছিলেন কোন ভিক্ষুক নাকি এসেছিল আব্দুল কাদিরের মার কাছে ভিক্ষা চাইতে আর ভিক্ষুকের কাছে ভিক্ষা দিতে গিয়ে সে আব্দুল কাদির নাকি এই আব্দুল কাদিরের মার প্রতি নাকি ওই বিক্ষোভ আসক্ত হয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য জাপিয়ে পড়েছিল আব্দুল কাদির তখন মায়ের গর্বে ছিল সে আব্দুল কাদির তখন নাকি কুত্তা হয়ে বের হয়ে বিক্ষোভকে তাড়িয়েছিল এই ধরনের কিচ্ছা কাহিনী এই আজগুবি কিচ্ছা কাহিনী আব্দুল কাদিরের গুণগান এগুলো প্রচার প্রসার করে কারা এদেশের বন্ড হুজুর নামের এই বন্ড বদমাইশগুলো আলেম নামের জালেমগুলো এগুলো হলো জাহেলি মুরাক্ষব এগুলো এই সমাজে চালু হয়েছে মুসলমানদের সমাজ এগুলো চালু হয়েছে বিপুল এলাকার মধ্যে এগুলো হয়তো সব এলাকায় এগুলো হয়নি এখনো এখন যে এলাকায় এগুলো চালু হয়েছে সেইখানে আব্দুল কাদির বড় পীর আরে বড় হইল না ছুট হইল পিরি পিরি তো ইসলামে নাই এই পিরামিয়ার বন্ডামি এই ঠাকুরিজম আর পিরিজম একটার সাথে আরেকটা সম্পূরক শব্দ এটা তো ইসলামে নাই এরপর আর বড় ঠাকুর এসব কি এগুলো ইসলামে এগুলোর সম্পর্ক নেই অথচ মুসলমানদের সমাজ এগুলো স্থান লাভ করেছে এই কথাটাই যে এই বিবর্তনটা আজকে যে ছোট বাচ্চাটা এগুলো দেখছে আগামী দিনে তার সামনে এর বিপক্ষে কেউ কথা বলতে পারবে না সে মনে করবে এটাই দিন এটাই ইসলাম এইভাবেই মানুষ আল্লাহর দিন থেকে বিচ্ছুত হয়েছে যুগে যুগে আর ওই জাতির সামনে আল্লাহ যখন একজন নবী পাঠান পরে আবার এই বিভ্রান্ত পথার মানুষগুলোর সামনে তখন তারা নবীকে অস্বীকার করে বলে কি হাসবুনা মা ওয়াজাদানা আলাইহে আবা আনা তুমি এসব নতুন কথা থেকে নিয়ে এসেছো আমাদের বাপ দাদার আমল থেকে আমরা দিনকে যেভাবে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট এটাই আসল দিন হাঁটি দিন এটাই নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করত বাপ দাদার আমলের সেই দিনের দুহাই দিয়ে আজও এই মানুষগুলোর সামনে যদি কোরআন এবং হাদিস নিয়ে সেই দিনের কথা বলা হয় এটা তারা সহ্য করবে না অথচ তারা মুসলিম যারা আল্লাহর দিনের বিজয়ের জন্য এক সময় জেহাদ করাটাকে ফরজ মনে করত এবং জেহাদের মাধ্যমে এদেশে দিনের বিজয়ী হবে বলে মনে করত বেশি দিন লাগে নাই একশো বছরও হয় নাই এর আগেই এদের মধ্যে এমন চিন্তার বিবর্তন এসেছে মনে করে এখন আর জিহাদের প্রয়োজন নাই জিহাদ চলে গেছে জিহাদ বলতেই বুঝায় শত্রুর মোকাবেলায় ময়দানে অস্ত্র শস্ত্র নিয়ে জাপিয়ে পড়া এছাড়া কিছু নয় কোরআন হাদিসের কোথাও এছাড়া কিছু বোঝানো হয়নি তারা এখন পরবর্তী সময় ওই জিহাদ নামটা বাদ দিতে পারে না বলে বক্তৃতার জিহাদ মুখের জিহাদ কলমের জিহাদ এই বিভিন্ন ধরনের জিহাদকে তারা কনভার্ট করার জন্য তারা চেষ্টা করছে জিহাদকে জিহাদের মূল স্পিড থেকে সরিয়ে নিয়ে কুফরি কাজে নিয়োজিত করার জন্য তারা লিপ্ত হয়েছে তাদের চিন্তার বিকৃতি বিভ্রান্তি কোন পর্যায়ে এসেছে মানুষের এই চিন্তার বিবর্তনটা হঠাৎ করে হয় না খুবই স্লোলি হয় আজকে যারা দিন বিজয়ী করার জন্য জিহাদ করাকে ফরজ মনে করতেন একামতে দিনের জন্য জিহাদকে ফরজ মনে করতেন তারা দিনকে বিজয়ী করার চিন্তাই এখন ছেড়ে দিয়েছেন বরং দিনের পরিবর্তে ইসলামের পরিবর্তে একটা কুফরি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন নাম ইসলাম রেখেছেন কিন্তু তাদের বক্তব্যটা কি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাতা করতে হবে এটা গণতন্ত্রের বিপক্ষে এসব কাজ করা যাবে না তারাই এখন আদর্শটা কি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের স্লোগান এক সময় ছিল তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ এই স্লোগান ছিল এখন তাদের কাছ থেকে মনে হয় ইসলামের দিন শেষ গণতন্ত্রের বাংলাদেশ কিভাবে তাদের আকিদার বিকৃতিটা ঘটে গেছে চিন্তার বিকৃতি ঘটে গেছে এটা ক্রমান্বয়ে তাদেরকে এগুলা গঠানো হয়ে গেছে প্রথম তারা বলেছে আমরা পরিস্থিতির শিকার আর এখন বলছে পরিস্থিতি নয় এখন এটাই তাদের মূল আকিদা আল্লাহ সুবাহ এই ধরনের এই কথাটা এখানে মূলত এই কথাগুলো এটা বলছেন যদি তোমরা আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদ না করো আল্লাহর দিনকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে এই দিনের পথে প্রতিষ্ঠিত না থাকো আল্লাহ তোমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন তোমাদের আর দায়িত্ব নাই এই অধিকার তোমাদের এখানে আর নাই ইসলামের নাম নিয়ে সেখানে এই জায়গাটা দখল করে রাখবে এই অধিকার তোমাদের নাই আল্লাহ তোমাদেরকে এখান থেকে অপসারিত করে দিবেন তোমরা এখান থেকে দূর হয়ে যাবে কিন্তু এই জায়গাটা খালি হবে না আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যারা এই কাজের উপযুক্ত তাদেরকে তিনি নিয়োজিত করবেন তাদেরকে তলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না তোমাদের মতো এই ধরনের চিন্তার বিকৃতি তারা পড়বে না চিন্তার বিবর্তনের মাধ্যমে কুফরি আকিদার দিকে তারা ফিরে যাবে না তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর দিনকে তারা দিন হিসেবে গ্রহণ করে সেই দিনের উপর তারা অটল থাকবে আল্লাহ এই কথাটাই স্পষ্ট করে এখানে বলেছেন এটা যুগে যুগে যে কোনো সময় এটা ঘটবে আমরাও যদি এই ধরনের হই আমরাও যদি আল্লাহর দিনকে রাসুল্লাহ সাল্লু যেইভাবে মানার জন্য বলেছেন দিনকে বিজয়ী করার জন্য যেই পথ দেখিয়েছেন আমরা এর থেকে যদি আমরাও সরে যাই আমরা অপসারিত হয়ে যাব এই থেকে আর যারা এখান থেকে অপসারিত হয়ে যাবে তারা আল্লাহর সন্তুষ্টির খুঁজ আর পাবে না না যাদের পথ আর খুঁজে পাবে না তারা যদি এই পথে ফিরে না আসে আল্লাহর পথে যদি ফিরে না আসে তারা আল্লাহর কাছ থেকে তারা দূরে সরে গেল তারা শয়তানের পথে চলে গেল এই কথাটা ভালো করে উপলব্ধি করে আমাদেরও আত্মসমালোচনা করা দরকার যে আমাদের কখনো যেন এই চিন্তার বিকৃতি না ঘটে বিবর্তনের মাধ্যমে যেন আমরা এই সহি আকিদা থেকে বিচ্ছুত না হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন পিন্ন তার হজ সালাদ সিয়াম সেগুলো এক একটা আলাদা আলাদা এবাদত এক এবাদত না করার কারণে অন্য এবাদত বাতিল হয়ে যায় না সেটা হলো ভিন্ন এবাদত ওটার সাথে ওটার সম্পর্ক নাই এটা কালকে তো কোন আমল সমগ্র বাতিল হয় কি কি কারণে সত্য যেগুলো সেগুলো গতকালকে আলোচনা করেছি ছোটকালে যে লাহাউলা পড়লে শয়তান দ্রুত পালাতে থাকে পড়তে থাকো কন্টিনিউ পড়তে থাকো হ্যাঁ হ্যাঁ পরে যাবে তো সমস্যা নেই তো হাদিসের আমলের ক্ষেত্রে যে হাদিসগুলো জয়ীফ বর্ণনার দিক থেকে জয়ীফ হলেও আমলের ক্ষেত্রে সমস্যা নাই আকিদার ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না কারণ জয়ীফ হাদিসটা কেন এটা রাউির দুর্বলতার কারণে হাদিসটি জয়ীফ হতে পারে এই হাদিসটি সহি কিন্তু রাউির দুর্বলতার কারণে